মোবাইল কি মানুষের করে উন্নতি মোবাইল কিভাবে করেছে ক্ষতি মোবাইল কি মানুষের করে উন্নতি মোবাইল কি মানুষের করে উন্নতি মোবাইল কিভাবে করেছে ক্ষতি গান শোনা ছবি দেখা এরই মাঝে ফেসবুক দুটি যেন ফেটোয়া সাজে গান শোনা ছবি দেখায় মাঝে ফেসবুক দুটি যেন ফেটোয়া সাজে প্রেমিকের কল শুধু প্রেমিকাকে চাই মিছে মায়ায় পড়ে আছি এই দুনিয়ায় মোবাইল কি মানুষের করে উন্নতি মোবাইল কিভাবে করেছে ক্ষতি মোবাইল কি মানুষের করে উন্নতি মোবাইল কিভাবে করেছে ক্ষতি আধুনিক জমানায় নয়া আবিষ্কার ঘরে ঘরে সিনেমারি আরি নাই দরকার আধুনিক জমানায় নয়া আবিষ্কার ঘরে ঘরে সিনেমারে আর নাই দরকার মোবাইল সিরিয়াল নয় টিভির পরে তাই শিশু ছেলে কেঁদে বলে বাল বেরি চাই মোবাইল কি মানুষের করে উন্নতি মোবাইল কিভাবে করেছে ক্ষতি মোবাইল কি মানুষের করে উন্নতি মোবাইল কিভাবে করেছে ক্ষতি বিশের শিশে মোবাইল আজ যুবকেরা সাজাতেছে দুর্নীতির বাজ বিশের শিশে মোবাইল আজ যুবকেরা সাজাতেছে দুর্নীতির বাজ দুধের শিশুর হাতে দেখো মোবাইল সে মন বরে বালে বারে খুলি বোঝনে মোবাইল কি মানুষের করে উন্নতি মোবাইল কিভাবে করেছে ক্ষতি মোবাইল কি মানুষের করে উন্নতি মোবাইল কিভাবে করেছে ক্ষতি মোবাইল ব্যবহার করি না মানা ভালো কাজে মোবাইল বড় পাওনা মোবাইল ব্যবহার করি না মানা ভালো কাজে মোবাইল বড় পাওনা ফিরোজের কথাগুলো রেখো গো সবাই মন বলে বারে বারে ভালো কাজে যায় মোবাইল কি মানুষের করে উন্নতি মোবাইল কিভাবে করেছে ক্ষতি মোবাইল কি মানুষের করে উন্নতি মোবাইল কি মানুষের করে উন্নতি মোবাইল কিভাবে করেছে ক্ষতি গান শোনা ছবি দেখা এরি মাঝে ফেসবুক দুটি যেন আসা যে গান শোনা ছবি দেখা এরি মাঝে ফেসবুক দুটি যেন আসা যে প্রেমিকের কল শুধু প্রেমিকাকে চায় মিছে মায়ায় পড়ে আছি এই দুনিয়ায় মোবাইল কি মানুষের করে উন্নতি মোবাইল কিভাবে